তোরা মার কিনি সেই পণ্য কিনে হোসনে গোনাহগার তোরা মার কিনি সেই পণ্য কিনে হোসনে গোনাহগার যার মূল্য দিয়ে করছে তারা অস্ত্র আবিষ্কার যার মূল্য দিয়ে করছে তারা অস্ত্র আবিষ্কার তোরা মার কিনি সেই পণ্য কিনে হোসনে গোনাহগার তোরা মার কিনি সেই পণ্য কিনে হোসনে গোনাহগার আরে দশ টাকাতে পানির বোতল দিচ্ছে ওরা তোকে সেই টাকাতেই মারছে গুলি মুসলমানের বুকে দশ টাকাতে পানির বোতল দিচ্ছে ওরা তোকে আবার সেই টাকাতেই মারছে গুলি মুসলমানের বুকে বিশ্ব জুড়ে মজলুমেরা মরছে ধুকে ধুকে বিশ্ব জুড়ে মজলুমেরা মরছে ধুকে ধুকে মুসলমানের ঘর বসতি করছে রে চুরমার ওরা মুসলমানের ঘর বসতি করছে রে চুরমার যার মূল্য দিয়ে করছে তারা অস্ত্র আবিষ্কার যার মূল্য দিয়ে করছে তারা অস্ত্র আবিষ্কার তোরা মার কিনি সেই পণ্য কিনে হোসনে গোনাহগার তোরা মার কিনি সেই পণ্য কিনে হোসনে গোনাহগার ওরে কাঠ পোড়ানো কয়লা দিয়ে মাজবি তোরা দাঁত তবু ওদের দেয়া টুথপেস্টে আর দিবি না হাত কাঠ পোড়ানো কয়লা দিয়ে মাজবি তোরা দাঁত তবু ওদের দেয়া টুথপেস্টে আর দিবি না হাত ওদের খাবার ওদের পোশাক আজ থেকে সব বাদ ওদের খাবার ওদের পোশাক আজ থেকে সব বাদ করিস নে ক্রিম তেল পাউডার সাবান ব্যবহার ওদের করিস নে ক্রিম তেল পাউডার সাবান ব্যবহার যার মূল্য দিয়ে করছে তারা অস্ত্র আবিষ্কার যার মূল্য দিয়ে করছে তারা অস্ত্র আবিষ্কার তোরা ভার সেই পণ্য কিনে হোসনে গোনাগার তোরা মার কিনি সেই পণ্য কিনে হোসনে গোনাগার ওরে পাকা লেবুর শরবতে তুই তোর তাজা কর প্রাণ তবু Sprite seven up Pepsi cola করবি না আর পান পাকা লেবুর শরবতে তুই তোর তাজা কর প্রাণ তবু Sprite seven up Pepsi cola পান অর্থনীতির গোড়ায় তাদের হানরে আঘাত হান অর্থনীতির গোড়ায় তাদের হানরে আঘাত হান শক্তিতে হোক চূর্ণ তারা কৌশলে খাকমার ওরে শক্তিতে হোক চূর্ণ তারা কৌশলে খাকমার যার মূল্য দিয়ে করছে তারা অস্ত্র আবিষ্কার যার মূল্য দিয়ে করছে তারা অস্ত্র আবিষ্কার তোরা মার কিনি সেই পণ্য কিনে হোসনে গোনাগার তোরা মার কিনি সেই পণ্য কিনে হোসনে গোনাগার তোরা মার কিনি সেই পণ্য কিনে হোসনে গোনাগার তোরা মার কিনি সেই পণ্য কিনে হোসনে গোনাগার তোরা মার কিনি সেই পণ্য কিনে হোসনে গোনাগার